চাইছেন যে হে মানব তোমার জীবনটা কি করলে সুখের হবে তুমি কি করে তোমার এই পার্থিব জীবনে সুখী হবে এবং এই জীবনের শেষে সেই যে অনাদি অনন্ত কালের একটা লম্বা জীবন আছে সেখানে তুমি কি করে সুখী হবে এই ব্যাপারে তোমাকে বিশদ যত কিছু দরকার সব তোমাকে বলে দেওয়া হয়েছে তোমাকে হালাল বলে দেওয়া হয়েছে তোমাকে হারাম বলে দেওয়া হয়েছে তোমাকে জায়েজ বলে দেওয়া হয়েছে তোমাকে নাজায়েজ বলে দেওয়া হয়েছে এইগুলো থেকে করাটাকে করে এবং ছাড়াটাকে ছেড়ে তুমি সমৃদ্ধ হও তুমি উজ্জ্বল হয়ে বিকশিত হও তুমি নিজেকে সুন্দর করে গড়ে তোলো এর পরেও তুমি যদি নিজেকে গড়তে না পারো তাহলে তোমার মতো মানুষকে আমি এই বলে সাবধান করছি যে আমার রাজত্বে বাস করে আমার নিয়ামতকে ভোগ করে আমার হাওয়াকে নাকে টেনে আমার রোদকে গায়ে মেখে আমার জমিনের উপরে তুমি চলে তুমি যদি আমাকে না মানো আমাকে যদি মালিক বলে না স্বীকার করো বা আমার সামনে তোমার যদি মাথা নত না হয় তাহলে তোমাকে আমি স্মরণ করাতে চাইছি তুমি কি পারবে আমার জমিনকে ছেড়ে দিয়ে যে জমিনে তুমি চলছ একে খালি করে দাও দিয়ে অন্য কোথাও কি এমন জায়গা আছে যেখানে গিয়ে তুমি থাকতে পারবে যেখানে গিয়ে তুমি দাঁড়াতে পারবে কোথাও গিয়ে তুমি থাকতে পারবে না এমন কোনো জায়গা তোমার সামনে নেই যেখানেই যাবে সেখানেই তুমি আমার জায়গা পাবে তাহলে আমাকে ছেড়ে তুমি দূরে থাকো কেন বন্ধুগণ এই জন্য আমাদের আপনাদেরকে সকলকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে কি জন্য দিন ইসলাম একটি উন্নততর দিন এবং এই দিনকে যারা মানে তারা হয় উন্নত জাতি সুতরাং আমি দিনকে মেনেই উন্নত হব আর দিন যদি আমি ছেড়ে দিই তাহলে অনুন্নত হব তাই আমাদের সব সময় এই দিন ইসলামকে পেয়ে শুকুরগুজারি করা উচিত এবং জিন্দগিটাকে আমাদের এমনভাবে সজ্জিত করা উচিত যেটাতে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হবেন দিন সম্বন্ধে আমরা যত কথা শুনতে পাই ইসলামকে নিয়ে যত আলোচনা হয় দুনিয়াতে এত কোনো আলোচনা অন্য ধর্মে নেই কেন নেই যেহেতু ইসলাম একটা মানুষকে সুসভ্য করার জন্য তার পেশাব তার পায়খানা তার শোয়া তার খাওয়া তার বসা তার ওঠা তার হাট তার বাজার সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ করে বলেই একটা লোক বিধানকে মেনে উন্নততর হয় তাই অন্যান্য ধর্মের ভেতরে এবং তাদের কিতাবের ভেতরে এমন কোনো নিয়ম নীতি নেই যেগুলো তাদেরকে বারো ঘন্টায় চৌবিশ ঘন্টায় করে করে দেখাতে হয় হাত দিয়ে পা দিয়ে অঙ্গ দিয়ে প্রত্যঙ্গ দিয়ে বড় জোর রবিবারের দিন খ্রিস্টান ভাইদেরকে যীশু খ্রিস্টের মূর্তির সামনে দাঁড়িয়ে তাদেরকে হয়তো একবার বলতে হয় হে যিশু তুমি আমাদের গড তুমি আমাদের মালিক তুমি আমাদের আল্লাহ যেটা একবারে নেহাত ভুল কথা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে হয়তো প্রতিমার সামনে গিয়ে তার মনের কথা কিছু বলতে হয় কিন্তু এটা তো একদিনের প্রতিদিনের তো নয় সকালের তো নয় বিকালের তো নয় রাত্রের তো নয় কিন্তু ইসলাম এমন একটা দিন যেখানে আপনার সকাল আপনার বিকাল আপনার শোয়া খাওয়া রাত দিন সব কিছুকে আল্লাহ রবুল আলমিন সুচারু রূপে এমন করে বর্ণনা করে দিয়েছেন যে যাকে মেনে আমি একজন উন্নততর মানুষ হতে পারি তাই এগুলো বলা হয় এই জন্য যাতে আমরা মেনে চলি এবং মেনে আমরা নিজেদেরকে উত্তম মানুষ হিসাবে প্রকাশ করতে পারি তাই আল্লাহ রাবুল আলমিন বলছেন কোরআনে কারিমের ভেতরে হে ইমানদার ব্যক্তিরা তোমরা শক্তিশালী ইমানদার হও হে ইমানদার গণেরা তোমরা ইমানদার শুধু মুখের হয়েও না তোমরা যেমন ইমানদার হতে হয় তেমনি ইমানদার হও কি করলে ইমানদার শক্তিশালী হবে মজবুত ইমানের লোক হবে তাহলে জানি জুমার খুদবা শুনি বছরে বাহান্নটা আমাদের এই রকম লেকচারগুলো টিভির মাধ্যমে বা রেডিওর মাধ্যমে বা কোনো বায়ান মাহফিলের মাধ্যমে আমাদের কানে আসে আমরা শুনি শোনার আমরা সুযোগ পাই দিন ইসলামকে শুনি মানি কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যত কথা কানে আমাদের যাই যত কথা আমরা শুনি শুধু শোনা পর্যন্তই সীমিত থাকে মানা পর্যন্ত আমরা তাকে নিয়ে আসতে পারি না এটাই হচ্ছে মুসলমানদের মধ্যে বড় দুঃখের বিষয় এটা প্রকট হয়ে দেখা দিয়েছে যে শোনার বেলা আমরা ঠিক আছি কিন্তু মানার বেলা আমরা ঠিক নাই বন্ধুরা আপনি তো জানেন বাহান্নটা জুমাতে যদি আধা ঘন্টার খুদবা আমি শ্রবণ করার সুযোগ পাই তাহলে কত কথা আমি শুনি কত হালাল কত হারাম কত জায়েজ কত নাজায়েজ সমস্ত কথা আমাদের সামনে বর্ণনা করা হয় কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন আমাদের দ্বারাই হয় না আমরা পারি না তাহলে কেন এমনটা হয় শুনে নিলাম ইমানদার হয়ে গেলাম নামাজ পড়তে হয় শুনে নিলাম ইমানদার হয়ে গেলাম রমজান মাসে রোজা করতে হয় জেনে নিলাম মৌলানা সাহেবের মুখ থেকে ইমানদার হয়ে গেলাম না এর নাম ইমানদার নয় ইমান কাকে বলে জানাটা আসল কথা নয় সবচাইতে বড় কথাটা হচ্ছে মানা একজন লোক সে যদি কোরআনের সব আহকামকে জেনে রাখে সে যদি আহাদিসকে সব কিছুকে নিয়ন্ত্রণে করে রাখে যতগুলো হালাল মনে রাখে যতগুলো হারাম মনে রাখে তার সব কিছু নকদর্পণে আছে কিন্তু মানার বেলা নেই যদি মানার বেলা না থাকে তো তার জানার কোন কাজ এই জানা ব্যক্তিটার জেনে কি হলো জানাটা আসলে ইমানদারি নয় মানাটাই হচ্ছে আসলে ইমানদারি এখানে আমাদের ভুল হয় অতএব শতকরা আমরা দেখছি বর্তমান যুগে যে আশি থেকে নব্বই জন লোক আমরা এই পথেই চলছি যে শোনার বেলা আমরা ঠিক কিন্তু মানার বেলা আমরা ঠিক নই মুসলমান হিসাবে যদি আমার এসা ছুটে যায় মাগরীব ছুটে যায় এটা ছুটে যায় ওটা ছুটে যায় তাহলে আমি কেমন মুসলমান মানতে পারলাম না জীবনে যেটাকে আমি করে দেখাতে পারলাম না জীবনে মুখের স্বীকৃতি স্বীকৃতি নয় বাস্তব স্বীকৃতিটাই হচ্ছে স্বীকৃতি আপনি এক একজন লোকের কথা জানবেন যেদিন মদকে হারাম করা হলো সেই দিন হাজরাতে আনাস বলছেন আমি ছোট্ট ছেলে আমি মদিনার একটা মদ ভাটিতে সবাইকে মদ খাওয়াচ্ছিলাম এমন সময় আওয়াজ আসলো ইন্নাল খামরা কাদ হুর রেমাত ইন্নাল খামরা কাদ হুর রেমাত মদকে হারাম করে দেওয়া হয়েছে মদকে হারাম করে দেওয়া হয়েছে চারিদিকে আওয়াজ উঠে গেল কেন যে সেই দিনই আয়াতটা নাজল হয়েছিল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু এই আয়াত যেদিন নাজিল হলো এই খবরটাই চারিদিকে রটে গেল যখন ওই মদ দিতে যেখানে হাজরা আনাস বলছেন আমি ছিলাম লোকেরা মদ খাচ্ছিল সেখান থেকে আমিও বেরিয়ে গেলাম আমি ওই আওয়াজটা শুনলাম তারপরে আল্লাহ রাবুল আলমিন ওই দিনই আর একটি আয়াত নাজেল করলেন যে ইন্নামা শয়তান ইউরিদ আইউ খেয়া ভাই না কুমুল আদা অথবা বাগদা এই শয়তান চাই তোমাদের ভেতরে ফেতনা সৃষ্টি করে দিতে তোমাদের ভেতরে দাঙ্গা সৃষ্টি করে দিতে এবং তোমাদের ভেতরে দুশ্মনী পয়দা করে দিতে এবং তোমাদেরকে নামাজ থেকে রুখে দেওয়ার চক্রান্ত করে এই শয়তান যাতে তুমি নামাজে যেতে না পারো সুতরাং আল্লাহ তালা ওইখানে মানুষকে এই কথাটাই জিজ্ঞেস করেছেন ফাহাল আন্তুম মুনতাহুন তোমরা এই কথাটা শোনার পরে মদ হারাম হলো এই কথাটা জানার পরে তোমরা থামবে না থামবে না বলো তোমরা রুকবে না রুকবে না বলো ফাহাল আন্তুমুন তাহুন বলে আল্লাহ রাবুল আলমিন এদের কাছে জানতে চাইছেন মদ হারাম হলো তোমরা এটাকে হারাম বলে মানবে না মানবে না তোমরা মদ থেকে বিরত হবে না হবে না তোমরা রুকবে না রুকবে না আমাকে তার জবাব দাও হজরতে উমার কি তার জবাব দিয়েছিলেন এক্ষুনি আপনার সামনে আসছি তবে ছোট্ট একটা ব্রেক তারপরে আবার সাক্ষাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য করুণা স্বরূপ মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ হাজরা তোমারও শুনলেন যে আল্লাহ রাবুল আলমিন আজ আমাদেরকে শো কজ করে দিয়েছেন ফাহাল আন্তুমুন তাহুন তোমরা রুকবে না রুকবে না হজরত উমারের ইমান এতটাই জোশ মারতে লাগলো তার মনের ভেতরে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন মদিনার লোক এক একজন নিজের বাড়ি থেকে কলসিকে নিয়ে এসে আছাড় মেরে মেরে ভেঙে ফেললো রাস্তায় রাস্তায় গলি গলিকে কাদা কাদা করে দিল আর হাজার তোমার হাত উপর দিকে তুলে আল্লাহ তালাকে বলছেন ইনতাহাই না ইয়া রব্বে ইনতাহাই না ইয়া রব্বে ও প্রভু মালিক আল্লাহ আর তুমি বলেছো যে রুকবে কি রুকবে না এই দেখো উমার রুকে গেছে এই দেখো উমার থেমে গেছে উমার আর ওই মদের গ্লাসে মুখ লাগাবে না তুমি থামতে বলেছো আমি থেমে গেলাম আমরা থেমে গেলাম আমরা থেমে গেলাম আল্লাহর আহকামের সামনে মানুষকে এইভাবেই মাথা নত করতে হয় আর এইভাবেই মেনে দেখাতে হয় কিন্তু আজ আমরা কেমন মুসলমান প্রতিটা জুমাই জুমাই খুদবা শুনি অথচ খুদবার কথাগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত হতে পারে না তাহলে জেনে নেওয়াটারই নাম ইমান মনে করছেন নাকি আমি আপনাকে হাদিস থেকে প্রমাণ করছি আল্লাহর নাবির বাণী থেকে প্রমাণ করছি গাড়ির গাড়ি শুনে রাখবেন গাড়ির গাড়ি ওয়াজ এবং নাসিহাত কোরআন এবং হাদিসকে শুনে রাখবেন মানবারওয়ালা মানবেন না আপনি মনে রাখুন জানার নাম ইমান নয় মানার নামই হচ্ছে আসল ইমান কোথায় পেলাম এত বড় সাহস করে কেন বলছি এর প্রমাণ আছে বলেই বলছি এবার আপনি নিজেকে মিলাবেন এত কথা শুনেছি শোনার পরে কটাকে মেনেছি এত কথা মৌলানাদের মুখ থেকে আমাদের কানে আসে কিন্তু আমার বাস্তব জীবনে এর কটা প্রতিফলন আমি ঘটাতে পেরেছি নিজে নিজে মিলাবেন মিলিয়ে নিজের ইমানের পরীক্ষা করবেন আর বলবেন যে আপনার ইমান কোন ভোল্টেজের আপনার ইমান কত পরিমাণ আছে আপনার ইমান খাঁটি না তাতে পোকা লেগে আছে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন বন্ধুরা আমার একটা সুন্দর আপনাকে হাদিস শুনাই রমজান মাস একদিন আল্লাহর নবী হজরত আবু হরেরা রাজি আল্লাহ তালুকে ডেকে বলছেন আবু হরেরা রমজান মাস চারিদিক থেকে খায়রাতের মাল চারিদিক থেকে সাদাকাতের মাল জাকাতের মাল মসজিদে এসে জমা হয়েছে এতগুলো মাল এতগুলো জিনিস সব রাখা আছে তোমাকে মসজিদে থাকতে হবে তুমি একটু যোগানদারি করে দেবে হাজরত আবু হরেরা বলছেন আল্লাহ রসুল বাইতুল মালকে যদি আমাকে হেফাজত করতে হয় তাহলে আমি খেদমতে হাজির আবহাওয়ারা যোগানদারি করতে আরম্ভ করলো একদিন রাতে এক চোর এসেছে চোর এসে আবু হরেরার কে ফাঁকি দিয়ে ও ভাবছে আবু হরেরা ঘুমিয়ে আছে যোগানদার ঘুমিয়ে গেছে এখন খেজুরের ঢেরির কাছে গিয়ে ছালা লাগিয়ে দিয়ে বস্তা লাগিয়ে দিয়ে ভরতে শুরু করেছে বস্তা ভর্তি করছে এমন সময় আবু হরেরার কানে খসখস আওয়াজ এলো চট করে তাকালেন চোর তিনি পিছন দিক থেকে গিয়ে চোরকে ধরেই ফেললেন ধরে নেওয়ার পরে বলছেন নবী তোমাকে আমি ধরে নিয়ে যাব নবীর কাছে সকালে তোমার বিচার হবে চুরি করার যা দায় তোমার কাঁধে চাপবে এবং তোমার হাত কাটা যাবে তোমাকে আর কিছু জরিপানা করা হবে তুমি চোর তুমি চুরিতে ধরা পড়েছ তোমাকে রেহাই দেওয়া হবে না এ কথা বলে আবহরেরা যখন তাকে মজবুত করে ধরে নিয়েছে চোর তখন বলছে আনা মুহতাজ ও আলাইয়া আয়াল আবু হরিয়ার কাছে কাকুতি মিনতি করে বলছে ভাই আমি একটা অভাবী লোক আমি একটা দরিদ্র লোক আমার সংসারে আমার ঘরে কোনো দানা পানি নাই কোনো কিচ্ছু খাওয়ার মতো নাই বাঁচার মতো কিছুই নাই এবং আমার কয়েকটা বাল বাচ্চা আমি যদি তাদের মুখে দুটো খেজুরের দানা দিতে না পারি আমি যদি তাদের মুখে এক টুকরা রুটি দিতে না পারি আমার বাচ্চারা আমার পায়ের তলায় গড়াগড়ি করে কাঁদছে আমাকে খুব মায়া লাগছে তুমি কি আমার উপরে একটু মায়া মমতা করবে না আমি আমার বাচ্চাদের জন্য এই কাজ এসেছিলাম তুমি আমাকে ছেড়ে দাও ভাই তুমি আমাকে নবীর কাছে নিয়ে যেও না যখন কাকুতি মিনতি করে কাঁদতে লাগলো তখন আবু হরার মনে দয়া হয়ে গেল যাও এত কাঁদছ আর তোমার যখন বাল বাচ্চা না খেয়ে মরছে তবে খবরদার আজ থেকে এখানে চুরি করতে আসবে না চলে গেল সকাল ফজরের বেলায় নাবিজি আবু হরেরাকে ডেকে বলছেন আবু হরেরা মা ফাল তবে আসি রেখা তোমার চোরের কি হয়েছে বলো কি খবর বেঁধে রেখেছ আছে না নাই আবু হরেরা বলছেন আল্লাহর নবী বড্ড কাকুতি মিনতি করছিল খুব পায়ে পড়ছিল অভাবী লোক দরিদ্র লোক পেটের জ্বালায় চুরি করতে এসেছে ওর ওই কাকুতি মিনতি দেখে আমার জানের দয়া হয়ে গেল আমি ওকে ছেড়ে দিয়েছি নবী বলছেন আজ রাতে আবার আসবে ঠিক রাত অনেকটা যখন গত হয়েছে চোর চলে এসেছে চলে এসে আবার ওই কাজ আরম্ভ করেছে যেমনি আরম্ভ করে দেওয়া আবহাওয়ারা গিয়ে তাকে ধরে নিয়েছে আবার ওই কথা লার ফান নাগা এলান নাবি আমি তোকে নিয়ে যাব নাবির কাছে এই চোর শয়তান তুই কালকে চুরি করেছিস মার দুধ আবার তুই চলে এসেছিস বাইতুল মালকে চুরি করতে লজ্জাহীন একদিন ধরা পড়লে দ্বিতীয় দিন কি করে তুই চলে আসিস তোকে আমি নিয়ে যাবই যাব আজ নাবিজির কাছে এই কথা বলে যখন একটু শ্বাস আনি দেওয়া আবার ওই কাকুতি মিনতি আবার ওর পায়ে পড়তে আরম্ভ করেছে ভাই আমি গরিব মানুষ ভাই আমাকে ধরিয়ে তোমার লাভ হবে না আমার বাল বাচ্চা কাঁদবে বড় ওরা কষ্ট পাবে তুমি একটু দয়া করো তুমি মেহরবানি করো কমসে কম বাচ্চাগুলোর দিকে তো তুমি কথা ভেবে একটু জানে দয়া করবে বেচারি আবু হরাইরা তার উপরে দয়া হয়ে গেল ছেড়ে দিল ওকে চলে গেল নবীজি বলছেন সকালবেলায় তোমার চোরের খবর ছেড়ে দিয়েছি হুজুর হ্যাঁ ক্যাপা ছেড়ে দিয়েছ তাহলে হ্যাঁ ছেড়ে দিয়েছি নাবিজি বলছেন আবার আসবে আজকে রাতে আশ্চর্য বার বার আসছে বার বার আসছে নাবির কথা শুনে আবু হরেরাকে ইয়াকিন হয়ে গেল নাবি যখন বলছেন তখন আজ রাতে আবার সেই চোর আসবে চোর এলো চুরি করছে বস্তা ভর্তি করছে আবহাওয়ারা ধরে নিলেন এবার বলছেন যে ওই সেই পুরাতন কথা তুমি ভাই আমাকে ছেড়ে দাও আমার বাল বাচ্চা কাঁদছে যখন বারবার বলছে আবহাওয়ারা বলছে শোনো ওই কথা বলে আমি তোমাকে দুদিন ছেড়েছি আর আমি তোমাকে ছাড়বো না আজ তোমাকে নিয়ে যাবই যাব না বিজির কাছে যখন চোর দেখলো ব্যাপার খুব খারাপ আজকে তো আমি ছাড়া পাবো না এ তো আমাকে নিয়ে যাবেই যাবে না বিজির কাছে তখন চোর বলছে আর একটা নতুন উপায় আজ আমাকে করতেই হবে তখন সঙ্গে সঙ্গে আবহরের আগে প্রস্তাব দিয়ে বলছে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে একটা বড় জিনিস আমি আজকে দেব তোমাকে একটা দামি জিনিস কিন্তু দিয়ে যাব আমি আমি চোর হতে পারি কিন্তু তোমাকে একটা মূল্যবান সম্পত্তি আমি তোমার হাতে তুলে দিয়ে যাব যদি তুমি আমাকে ছেড়ে দাও আবহরারা বলছেন বাহ তুমি নিজে নিঃস্ব তোমার কিছু নেই আর তুমি এসেছো চুরি করতে আর আজ আমাকে বলছো ছেড়ে দিতে গেলে তোমাকে একটা ভালো দামি জিনিস দিয়ে যাব কি দিবে হে তুমি ছাড়ো তুমি ছাড়লে আমি দেব আর না ছাড়লে আমি দেব না হাজরত আবু বলছেন একটু মনের ভেতরে লোভ হয়ে গেল কি বা দেয় এমন কি দামি সম্পত্তি তার কাছে আছে এমন কি খাজানা তার কাছে আছে যে সে নিজে ওটাকে কাজে লাগাতে পারছে না অথচ সে আমাকে দিয়ে দেবে আবু বলছেন ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কি আছে তুমি আমাকে দাও এ কথা যখন বলা হাত ছেড়ে দিল চোর এবার আবু হরেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আমি বলছি শোনো যেই সম্পত্তি তোমাকে দিতে চাইলাম তা তোমার হাতে তুলে দিচ্ছি দিয়ে চোর বলতে শুরু করলো কি বলল আপনিও জানেন আল্লাহু ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা ওয়ালা নাউমুন লাহু মা মা ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া এটাকে কি বলে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিল আর শিখিয়ে দেওয়ার পর বলছে এটা তোমাকে তুলে দিলাম তোমার হাতে আবহাওয়ারা বলছেন এটাতে কি হবে চোর বলছে এলা ফেরা শেখা যখন তুমি রাতের বেলায় ঘুমাতে যাবে তোমার নামাজ পড়ে নিবে খাওয়া দাওয়া হয়ে যাবে বিশ্রাম নেওয়ার জন্য যখন তুমি রাত্রিকালে শুবে তখন বিছানে শুয়ে শুয়ে তুমি যদি এই কথাটা পড়ে দাও এই যে বাক্য কটা তোমাকে শিখিয়ে দিলাম তা যদি তোমার মুখ দিয়ে উচ্চারণ করে দাও তাহলে তোমার লাভ হবে কি জানো আসমান থেকে আল্লাহ রাবুল আলমিন একটা ফারিস্তাকে নাজেল করবেন সেই ফারিস্তা এসে তোমার বাড়িটাকে সারা রাত যোগানদারি করবে সারা রাত যোগানদারি করবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আয়াতুল কুরসি যদি পড়ে দেওয়া যায় তাহলে আল্লাহর ফরিস্তা বাড়িকে যোগানদারি করবে তারপরে আরো বলা হলো যদি তুমি এই বাণী যদি তুমি এই কালাম পড়তে পারো তো যেই বাড়িতে এই বাণী তেলাবত করা হবে সেই বাড়ি খান ইবলিশের হাত থেকে জিনের হাত থেকে সুরক্ষিত থাকবে ওই বাড়ির কোনো সদস্যকে কোনো সদস্যাকে ওই বাড়ির কোনো ছেলেকে কোনো মেয়েকে জিন ইবলিশ শয়তান এরা আক্রমণ করতে পারবে না ওদেরকে কোনো ক্ষতিতে ফেলতে পারবে না এটা খুব নিশ্চিত জেনে নাও আবহাওয়ারা দুটো কথা শিখে নেওয়ার পর নাবিজির সামনে সকালবেলায় যখন খবর হচ্ছে আল্লাহ রসুল বলছেন কি করেছো তোমার চোরের আবহাওয়ারা বলছেন আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি কেন ছাড়লে তুমি রোজ রোজ একটা চোরকে ধরবে আর তুমি ছেড়ে দেবে আবহাওয়ারা বলছেন আজকে ইয়াকিন করেছিলাম যে তাকে ছাড়বো না কিন্তু আমাকে একটা ভালো দামি জিনিস শিখিয়ে দিয়েছে এই শর্তে আমি তাকে ছেড়ে দিয়েছি কি তো বলছে এইটা আল্লাহ রসুল বলছেন ওটা কে তুমি জানো না আমি জানি না এটা শৈতান যাকা শৈতান এটা শৈতান আকবর আমি তো জানি না আল্লাহ রসুল শৈতান এত ভালো কথা জানে বলে হ্যাঁ শয়তান এত ভালো কথা জানে কিন্তু এই শয়তান এই কথাটাকে মানে না মানে না বলেছে শয়তান জানে কিন্তু মানার মতন তাকে মুরুদ আল্লাহ তালা দেয়নি তাহলে জানার দিক দিয়ে শয়তান কি আমার চাইতে কম কম কিসে মানাতে কম তাহলে মানে কে মুসলমান মানে কে ইমানদার ইমানদার মানে বলে তারা ইমানদার হয় আর যারা মানে না তারা বেঈমান হয়ে যায় তাহলে আপনি কি বুঝতে পারলেন যে আয়তুল কুরসিকে ইবলিশ জানে এবং তার ফজিলত জানে জানা সত্ত্বেও সে নিজে মানে না সে নিজে মানে না সে কি হয়ে আছে বেইমান শয়তান হয়ে আছে আর আমি মানবো আপনি মানবেন তাহলে পরে আমি ইমানদার হব কি বুঝতে পারলেন আমি গোড়াত আপনাকে বলেছিলাম জানার নামই শুধু ইমানদার নয় জানার সঙ্গে সঙ্গে মানাটাই হচ্ছে সব চাইতে বড় কথা মানবেন তাহলে ইমানদারিটা প্রমাণ পাবে না মানতে গেলে ইমানদারির প্রমাণ মিলবে না তাহলে আপনি এবার বলুন আমাকে কত কথা জুমাই শুনেছেন কত কথা নিজে বয়ে পড়েছেন এত গালা কথা পড়ে আর এত গালা কথা শুনে একজন মুসলিম হিসাবে আপনি নিজেকে বলুন এখনো কতটি আপনার ভেতরে ঘাটতি আছে নেই ঘাটতি যদি ঘাটতি থেকে থাকে তাহলে হয় আপনি তাকে জানেন না আর না হয় জানেন কিন্তু আপনি ওই বিষয়টাকে মানেন না তাহলে বলুন যারা ওই বিষয়গুলোকে জেনে নিয়েছে আর নেওয়ার পরে মানার মতো মানসিকতা তৈরি করতে পারেনি তাহলে তাদের ইমানে এখনো দুর্বলতা আছে তাই আমি আজ বলছি কোনো কথা যদি জানা থাকে আর বাস্তবায়নে ত্রুটি থাকে ত্রুটিটাকে জলদি করে সারান এবং ওই আহকাম ইলাহিকে মানার চেষ্টা করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে যেন সুমতি দান করে কথাটাকে যেন আপনি বুঝতে পারেন এই কামনা বাসনা রেখে আজকের মতো ইতি টানলাম আল্লাহ হাফেজ ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আলাইকুমুল হেসাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান